السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশন এর হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী অনুষ্ঠানে আমরা একাধিকবার আপনাদের সামনে প্রিয় নবী মোহাম্মদ সাল আলী হুয়াসাল্লাম এর মূল্যবান অত্যন্ত তথ্যবহুল পাথেয় সম্পন্ন হাদিসের কাহিনীগুলি তুলে ধরেছি যা আপনারা অবগত হয়েছেন শোনার সুযোগ পেয়েছেন আজকেও আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হতে বর্ণিত অসংখ্য হাদিসের কিছু কাহিনীস্বরূপ হাদিস যেগুলি বাস্তব কখনো কাল্পনিক নয় চিরসত্য এমন কিছু কাহিনী আপনাদের সামনে আমরা তুলে ধরব ইনশা আল্লাহ আশা করি এগুলি শুধু কাহিনী শোনার মতোই শুনব না বরং তা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আমাদের আদর্শকে আমাদের ইমানকে আরো সুন্দর করে নেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা যে হাদিসের কাহিনী আপনাদের সামনে আমরা এ মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এ হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি খাদেম রাসুলিল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু আনাস রাজি আল্লাহ আনহু এমন একজন সাহাবি যিনি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর একান্ত খাদিম ছিলেন একদিন দুদিনের কথা নয় দীর্ঘ দশটি বছর একাধারে নবী সাল্লাহ আলী হোসাল্লামের সেবায় তিনি নিয়োজিত ছিলেন সেই সাহাবি আনাসরদি আল্লাহ আনহু তিনি রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ কাহিনী বর্ণনা করেছেন তিনি বলেন যা সালাসাতু রাহতিন ইলা আজওয়াজিন সাল্লাহ আলী একদা সাহাবিদের মধ্য থেকে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর বাড়িতে আসলেন এসে পর্দার আড়ালে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের স্ত্রীদের কাছে জানতে চাইলেন সাহলু আন ইবাদাতিন নবী সাল্লাহ আলী হুসাল্লাম জানতে চাইলেন যে নবী সাল্লাহ আলী হোসাল্লামের আবাদতের মাপকাঠি কি ধরনের তিনি কিভাবে আবাদত করতেন কি পরিমাণে আবাদত করতেন ইত্যাদি বিষয় সম্পর্কে তার কাছের মানুষ ঘরের মানুষ অমুল মিনীন তাদের কাছ থেকে জানতে চাইলেন সে সাহাবিদের প্রশ্নের জবাবে পর্দার আড়াল থেকে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের স্ত্রীগণ জবাব দিলেন যে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আবাদতের বিষয়টি হচ্ছে তিনি রাত্রিতে আবাদত করতেন আবার ঘুমাতেন কখনো সিয়াম পালন করতেন আবার কখনো সিয়াম ছাড়াই দিন কাটাতেন ইত্যাদি বিভিন্নভাবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আবাদতের বর্ণনা রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের স্ত্রীগণ সেই তিনজন সাহাবিকে শোনালেন সেই তিনজন সাহাবি রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের আবাদতের বর্ণনা শুনে তারা একটু বিরূপ মন্তব্য করলেন ভিন্ন অভিব্যক্তি পেশ করলেন তারা বলে ফেললেন আইনা নাহনু ওয়ান্নবী সাল্লাহ আলী হুসাল্লাম الذي قد غفر له ما تقدم من ذنبه وما تأخر কোথায় আমরা অপরাধী মানুষ গুণাগার মানুষ আর কোথায় নবী সাল্লাহ আলী ওসাল্লাম নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তো এমন একজন ব্যক্তি যার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ সুবাহানা অতীত ও ভবিষ্যৎ সবকিছু অগ্রিম ক্ষমা করে দিয়েছেন তো নবী সাল্লাহ আলী হোসাল্লাম যার ভবিষ্যতে কোনো কিছু ত্রুটি ঘটবে কি না সেটাকেও আল্লাহ রবাহ আলমিন যদি অগ্রিম ক্ষমা করে দিয়ে থাকেন তাহলে নবী সাল্লাহ আলী হোসাল্লামের এবাদতের বিষয় আর আমাদের আবাদতের বিষয় তো এক হতে পারে না কারণ নবী সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ সুবাহ কাছে মাসুম নিরপরাধ অতএব বেশি আবাদত করে আল্লাহর কাছে কিছু ক্ষমা করে নিতে হবে কিছু সোয়াবের ভান্ডার সংগ্রহ করতে হবে এমন বিষয়টি তার ক্ষেত্রে নয় পক্ষান্তরে আমরা বহু অপরাধ করেছি বহু অপরাধ আমাদের দ্বারা ঘটেও যেতে পারে ভবিষ্যতে অতএব নবী সাল্লাহ আলী সমান যদি আমরা আবাদত করি এটি আমাদের জন্য যথেষ্ট নয় বরং আমাদেরকে আরো বেশি বেশি আবাদত করতে হবে যাতে আমরা আমাদের ঘটে যাওয়া ও সামনে ঘটতে পারে সেই ত্রুটিগুলিও আমরা মার্জনা পেতে পারি এবং সোয়াব আমরা আরো বেশি সংগ্রহ করতে পারি এজন্য নবী সাল্লাহ আলী হুসাল্লাম এর আবাদত শুনে সেই অনুযায়ী করলেই যথেষ্ট হবে না বরং আমাদেরকে আরো অনেক অনেক বেশি করতে হবে এইভাবে সেই তিনজন সাহাবি তারা মন্তব্য করলেন মন্তব্য করার পর তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন একজন বললেন আমা ওল্লাহি আর একজন বলে বসলেন যে হে আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কোনো দিন কোনো রাত্রিতে আর ঘুমাবো না আমার জীবনে সব রাত্রিগুলিতে আমি তাহাজুদ পরে এবাদত করে আল্লাহর কাছে দোয়া করেই আমি রাতগুলি কাটাবো কারণ আমাদের ত্রুটি অনেক হয়েছে ভবিষ্যতেও হতে পারে সোয়াবের দরকার বেশি তাই গোটা রাত আমি সবসময় আমার জীবনে শুধু আবাদতই করব কখনো রাত্রে ঘুমাবো না এক সাহাবি এই প্রতিজ্ঞা গ্রহণ করলেন আরেক সাবি প্রতিজ্ঞা গ্রহণ করলেন তিনি বললেন আবাদা বললেন যে আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে যতদিন আসবে কোনদিন আমি রোজা ছাড়ব না সব দিনগুলিতে আমি রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জনের এবং বেশি বেশি সোয়াব কামাই করার আমি চেষ্টা করবো কখনো আমি রোজা ছাড়া কোনো দিন কাটাবো না তৃতীয় সাহাবি তিনি প্রতিজ্ঞা গ্রহণ করলেন বললেন জেনে রাখো আমি আল্লাহর কসম করে বলছি আমি এখন পর্যন্ত সাংসারিক জীবনে আবদ্ধ হয়নি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি সুতরাং আমার জীবনে কখনো আমি বিয়ে শাদী করব না আমি সাংসারিক ব্যস্ততায় কখনো জড়িয়ে যাব না কারণ সাংসারিক ব্যস্ততায় যদি আমি জড়িয়ে যাই তাহলে আমার পক্ষে বেশি আবাদত করা সম্ভব হবে না অতএব যেন আমি বেশি আবাদত করতে পারি তাই কখন আমি বিয়ে শাদিও করব না কোনো সাংসারিক ঝামলায় আমি কখনো জড়িয়ে যাব না এই ধরনের প্রতিজ্ঞা তিনিও গ্রহণ করলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও স্মরণ করে দিচ্ছি তারা বললেন যে নবী সাল্লাহ আলী হুসাল্লামের অবস্থা হলো এই যে আল্লাহ অগ্রিম তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিয়ে সুসংবাদ দিয়েছেন সুতরাং তার যে পরিমাণের আবাদতের প্রয়োজন সেই পরিমাণ আমরা করলে যথেষ্ট নয় আমাদের অনেক অপরাধ করেছি অপরাধ হতে পারে এজন্য আমাদের অনেক বেশি বেশি আবাদতের প্রয়োজন তাই একজন প্রতিজ্ঞা গ্রহণ করলেন তিনি আর কখনো রাত্রিতে ঘুমাবেন না সব রাতগুলি সারা রাত জেগে জেগে আবাদত করবেন আরেকজন প্রতিজ্ঞা গ্রহণ করলেন তিনি কোনোদিন রোজা ছাড়বেন না সারা জীবনই রোজা রাখবেন আরেকজন প্রতিজ্ঞা গ্রহণ করলেন তিনি কোনো সাংসারিক জীবনে ব্যস্ততায় আবদ্ধ হবেন না সব ব্যস্ততা মুক্ত থাকবেন যেন বেশি আবাদত করা যায় তারা এই প্রতিজ্ঞা গ্রহণ করলে রাসুল সাল্লাহ আলী হুয়াসাল্লাম তিনি কিন্তু ভিতর থেকেই সব কথাগুলি তিনি শুনেছেন শুনে তিনি বের হয়ে এসে রেগে গিয়ে তাদেরকে বললেন আং চুমুল্লাদিনা কুলথুম কাদা ও কাদা তোমরা কি ওই সব ব্যক্তিরা যারা এই ধরনের কথা বললা এই ধরনের প্রতিজ্ঞা গ্রহণ করলা সাহাবাই কেরাম তারা কিং কর্তব্য ভিমুরে পড়ে গেলেন কি বলবেন হাও বলতে কঠিন নাও বলতে কঠিন স্বীকার করলেন যে হা হে আল্লাহ রাসুল সাল্লাম আমরাই বলেছি এগুলি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম রেগে গিয়ে তাদেরকে বললেন জেনে রাখো আলা ইন্নি আকশা কুমলিল্লাহ তোমাদের চেয়ে বহু গুণে আমি আল্লাহ সুবাহ ভয় করি ও আতকা কুমলাহু এবং তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমার অনেক তাকুয়া কদাভীতি রয়েছে আল্লাহ রয়েছি আমি অর্থাৎ এতে বোঝাতে চাইলেন যে তোমরা যতটুকু আল্লাহকে ভয় করো আল্লাহর তাকুয়া তোমাদের মাঝে যতটুকু রয়েছে তার চেয়ে আমি অনেক গুণে আল্লাহকে ভয় করি বেশি এবং আল্লাহর প্রতি আমার তোমাদের চেয়ে অনেক বেশি তাকুয়া রয়েছে তোমাদের চেয়ে যদি আল্লাহকে আমি বেশি ভয় করি তাহলে তো আমাকে তোমাদের চেয়ে বেশি আবাদত করা দরকার তোমাদের চেয়ে যদি আমার বেশি তাকুয়া হয়ে থাকে তাহলে তোমাদের চেয়ে আমার বেশি আবাদত করা দরকার সুতরাং জেনে রাখো আমি রাতের কিছু অংশ ঘুমাই আবার কিছু অংশ আবাদত করি সম্পূর্ণ অংশ ঘুমাই না সম্পূর্ণ অংশ আবাদত করি না বরং কিছু অংশ ঘুমাই এবং কিছু অংশ আবাদত করি দ্বিতীয় জেনে রাখো আমি বছরের সব দিনগুলিতে কখনো সিয়াম পালন করি না রোজা রাখি না বরং কিছু কিছু দিনে সিয়াম পালন করি আবার কিছু কিছু দিন খাওয়া দাওয়ার মধ্য দিয়েও সেগুলি অতিবাহিত করি তৃতীয় জেনে রাখো আমি একটি স্ত্রী নয় একটি সংসার নয় বরং আমি একাধিক স্ত্রী বিয়েও করেছি একাধিক সংসার আমি দেখাশোনা করি একই সময়ে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের নয়জন পর্যন্ত স্ত্রী ছিলেন নয়টি সংসার তিনি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দেখাশোনা করতেন বললেন যে আমি একজন নয় একাধিক স্ত্রী বিয়ে করেছি একাধিক সংসারের দায়িত্ব আমি পালন করি সুতরাং জেনে রাখো তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি তোমাদের চেয়ে আল্লাহর ব্যাপারে আমার বেশি তাকুয়া রয়েছে এতদ সত্ত্বেও রাতের কিছু অংশ ঘুমায় কিছু অংশ আবাদত করি দিন কোনো কোনো দিনে শ্যাম পালন করি কোনো কোনো দিন শ্যাম ছাড়া অতিবাহিত করি এবং একাধিক স্ত্রীও বিয়ে করেছি একাধিক সংসারের দায়িত্ব পালন করি এটাই হলো আমার সন্না এটাই হলো আমার আদর্শ এটাই হলো আমার নিয়ম মানরাগিবা আন যে আমার এই সুন্নতির থেকে বিমুখ হয় ফালাইসা মিন্নি সে কখনো আমার অন্তর্ভুক্ত হতে পারে না আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবিরা আবেগী হয়ে উৎসাহী হয়ে কত ধরনের কঠিন কঠিন তারা প্রতিজ্ঞা জ্ঞাপন করেছিলেন প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন রাসুল সাল্লাহ হুসাল্লাম সবগুলিকে একেবারে নাকচ করে দিলেন এবং বললেন জেনে রাখো আমি যাই হই না কেন তোমাদের চেয়ে অবশ্যই আল্লাহকে বেশি ভয় করি সুতরাং আল্লাহর যেই পরিমাণে আমি আবাদত করি রাত জাগার ক্ষেত্রে রাতে তাহাজ্যদের ক্ষেত্রে নফল সিয়াম পালনের ক্ষেত্রে ও সাংসারিক জীবন পরিচালনার ক্ষেত্রে এটাই হচ্ছে আমার সুন্না আমার তরিকা আমার নিয়ম আমার মাপকাঠি মন রাখিবা আনসুন্নতি ফলাইসামিন্নি অতি উৎসাহী হয়ে যে আমার নিয়মের চেয়ে বেশি করতে চাইবে ভিন্ন রকম করতে চাইবে ফালাইসা সামিনী সে আমাদের অন্তর্ভুক্ত হতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা রসুল সাল্লাম ও সাহাবাই কেরামদের এ কাহিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে কোনো ব্যক্তির গায়ে শক্তি থাকলেই অথবা তার অবসর সময় থাকলেই অথবা মন চাইলেই সে যেমন ইচ্ছা তেমন আবাদত করতে থাকবে ইসলামে এমন সুযোগ দেওয়া হয়নি বরং ইসলামের আবাদতগুলি সীমাবদ্ধতার মাঝে রাখা হয়েছে আপনাকে সেই সীমা সামনে রেখে রাসুল সাল্লাহ আলী সাল্লামের পূর্ণ অনুসরণ করে সেভাবেই ইসলামের বিষয়গুলি আপনাকে পালন করতে হবে এমনই শিক্ষা আমাদেরকে এ কাহিনী দিয়ে যাচ্ছে এ হাদিস বা এ কাহিনী আমাদেরকে আরো স্পষ্ট করে দিচ্ছে আপনার সময় থাকলেই আপনি ইচ্ছা মতো আবাদত করবেন এমনটি নয় তবে একটি বিষয় স্মরণ করে দেব আমরা যে আবাদত সাধারণত দুই ধরনের কতকগুলি শরীয়তের সীমা দিয়ে সীমাবদ্ধ করা হয়েছে আবার কতগুলি উন্মুক্ত রয়েছে উদাহরণস্বরূপ যেমন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যহ পাঁচ ওক্ত ফরজ সালাতের পরে তেত্রিশ বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই একবার দিয়ে নিরানব্বই বার আর এটি একবার দিয়ে একশো বার যে পূর্ণ করবে রাসুল সাল্লাহ আলহিম বলেন তার অপরাধগুলি ত্রুটিগুলি সমুদ্রের ফেনার সমতুল্য হলে আল্লাহ সুবহান এর বিনিময়ে সেগুলি ক্ষমা করে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং এখানে এই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম একটা সীমারেখা উল্লেখ করে দিয়েছেন আপনি সুবহান আল্লাহ ইচ্ছা মতো বলতে পারবেন না সুবহান আল্লাহ হতে হবে আপনার তেত্রিশ বার আপনি আলহামদুলিল্লাহ ইচ্ছা মতো বলতে পারবেন না তা হতে হবে একটি নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী ৩৩ বার আল্লাহ আকবারও আপনি ইচ্ছামতো বলতে পারবেন না তা হতে হবে একটি নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী ৩৩ বার কাদির এটাও আপনি ইচ্ছামতো বলতে পারবেন না তার সময়সীমা হল সংখ্যার সীমা হল একবার এটি একটি জেকির এটি একটি তাসবিহ কিন্তু তা রাসুল সাল্লাম একটা সীমা দিয়ে সীমাবদ্ধ করে দিয়েছেন আপনার ইচ্ছা মতো সেটি বলতে পারবেন এমন সুযোগ নেই আবার কতগুলি আবাদত রয়েছে যেখানে ইসলাম সুযোগ দিয়েছে আপনার সম্ভব অনুযায়ী আপনি বেশি বেশি সেটি পালন করতে পারেন যেমন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ তামলাউ আল মিজান যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে এর মাধ্যমে যেন সেই ভালো মন্দ অজন করার যে পাল্লা সেই পাল্লা তার পূর্ণ হয়ে যায় সুহান্না ঠিক অনুরূপভাবে সুবহান্লা বলার আল্লাহ আকবর বলার অনেক ফজিলত রয়েছে কিন্তু সেখানে কোনো সংখ্যা দিয়ে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি এগুলি আপনি আপনার ইচ্ছা মতো পড়তে পারেন অতএব এবাদতের ক্ষেত্রে নফল এবাদতের ক্ষেত্রেও আপনাকে সীমা দেওয়া হয়েছে রাতের কিছু অংশ ঘুমাবেন কিছু অংশ আবাদত করবেন গোটা রাতেই শুধু আবাদত করে কাটাবেন এমন সুযোগটি আপনাকে ইসলাম দেয়নি কারণ রাত আপনি যদি আবাদত করে কাটান গোটা রাত তাহলে পরবর্তী দিনগুলিতে এভাবে নিয়মিত নফল তো দূরের কথা আপনার ফরাজ আবাদতগুলিও এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি রয়েছে সুতরাং ইত্যাদি বিষয়গুলিকে সামনে রেখেই ইসলাম মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের মাধ্যমে যে সীমারেখা আমাদেরকে দিয়েছেন সেই সীমারেখা অবশ্যই মেনে চলতে হবে না হলে সেই এবাদত আল্লাহ সুহান হওয়া তালার কাছে কবুল হওয়ার আশা করা যায় না